সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা চেনো কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানকি সন্ত্রাস কাকে বলে জানো কি মাস্তান গুন্ডা আর কেহ নয় ওরাই তো দেশের গুরু মহাশয় মাস্তান গুন্ডা আর কেহ নয় ওরাই তো দেশের গুরু মহাশয় ক্ষমতার ওই বলে অস্ত্রের ছায়া তোলে সন্ত্রাসী হেঁটে চলে জানো কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি অস্ত্রের ঠিকানা খুঁজে পায় না পথে ঘাটে হয় রানী শুধু বাহানা অস্ত্রের ঠিকানা খুঁজে পায় না পথে ঘাটে হয় রানী শুধু বাহানা এমপির মিছিলে ভরা থাকে পিস্তল সে কথাও ভুলে গেছো নাকি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি সন্ত্রাস কমানোর কথা বলে শাসন ক্ষমতার চেয়ার পেলে সন্ত্রাস কমানোর কথা বলে শাসন ক্ষমতার চেয়ার পেলে নিজের দলের ছেলে মোড়া থাকে পিস্তলে করুক না খুন গুম তাতে কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি শাসনের চাবিটা হাতে পেলে সন্ত্রাসীকে তারা গৃহে পালে শাসনের চাবিটা হাতে পেলে সন্ত্রাসীকে তারা গৃহে পালে গডফাদার হলো মন্ত্রী এমপি এই রোগ ভালো হবে কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানো কি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মানো কি সন্ত্রাসিনীর নির্মূল বড় বড় কথা বলে ওদেরকে তোমরা চেন কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মান কি সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব মান কি সন্ত্রাস কাকে বলে জানো কি